মুজাহিদ রহমতুল্লা আলাহী হতে বর্ণিত মহান আল্লাহর বাণী তোমাদের মধ্যে যারা বিবিদেরকে রেখে মারা যাবে সুরাল বাকারা আয়াত নম্বর দুশো তিনি এই আয়াতের ব্যাখ্যায় বলেন স্বামীর বাড়িতে অবস্থান করে এই ইদ্যত পালন করা মহিলাদের জন্য ওয়াজিব ছিল পরে মহান আল্লাহ অবতীর্ণ করেন অর্থাৎ তোমাদের মধ্যে যারা বিবিদেরকে রেখে মারা যাবে তারা বিবিদের জন্য ওসিয়াত করবে যেন এক বৎসরকাল সুযোগ সুবিধা পায় এবং গৃহ হতে বের করে দেয়া না হয় তবে যদি তারা নিজেরাই বের হয়ে যায় তবে তোমাদের প্রতি গুনাহ নেই তারা নিজেদের ব্যাপারে বৈধভাবে কিছু করলে সুরাল বাকারা আয়াত নম্বর দুশো চল্লিশ মুজাহিদ বলেন আল্লাহ তালা সাত মাস বিশ রাতকে তার জন্য পূর্ণ বছর সাব্যস্ত করেছেন মহিলা ইচ্ছা করলে ওসিয়াত অনুসারে থাকতে পারে আবার চাইলে চলেও যেতে পারে এ কথাই আল্লাহ তালা বলেছেন বের না করে তবে যদি স্বেচ্ছায় বের হয়ে যায় তবে তাতে তোমাদের কোনো পাপ নেই তাই মহিলার উপর ইদ্যত পালন করা যথারীতি ওয়াজিব আছে আবু নাজি এ কথাগুলো মুজাহিদ থেকে বর্ণনা করেছেন আতা বলেন ইবনু আব্বাস রাজিল্লাহ তালাহু বলেছেন এই আয়াতটি স্বামীর বাড়িতে ইদ্যত পালন করার নির্দেশকে রোহিত করে দিয়েছে অতএব সে যেখানে ইচ্ছা ইদ্যত পালন করতে পারে আতা বলেন ইচ্ছা হলে ওয়াসিয়াত অনুযায়ী সে স্বামীর পরিবারে অবস্থান করতে পারে আবার ইচ্ছা হলে অন্যত্রও ইদ্যত পালন করতে পারে কেননা মহান আল্লাহ তালা বলেছেন অর্থাৎ তারা নিজেদের জন্য বিধিমতো যা করবে তাতে তোমাদের কোনো পাপ নেই আতা বলেন এরপর মিরাসের আয়াত অবতীর্ণ হলে বাসস্থান দেওয়ার হুকুমও রহিত হয়ে যায় এখন সে যেখানে মনে চায় ইদ্যত পালন করতে পারে তাকে বাসস্থান দেওয়া জরুরি নয়